নবীজির অপমান দেখে ও মুসলমান নবীজির অপমান দেখে ও মুসলমান কেমনে ঘুমিয়ে তুমি থাকো জাগো জাগো সবাই জাগো হে মুসলমান জাগো জাগো সবাই জাগো জাগো জাগো সবাই জাগো হে মুসলমান জাগো জাগো সবাই জাগো নবীজির অপমান দেখে ও মুসলমান নবীজির অপমান দেখে ও মুসলমান কেমনে ঘুমিয়ে তুমি থাকো জাগো জাগো সবাই জাগো হে মুসলমান জাগো জাগো সবাই জাগো জাগো জাগো সবাই জাগো হে মুসলমান জাগো জাগো সবাই জাগো বীর মুজাহিদের মতো রণাঙ্গনে নামিয়া নাস্তিকদের দেহ থেকে মাথাটা দা হটাইয়া বীর মুজাহিদের মতো রণাঙ্গনে নামিয়া নাস্তিকদের দেহ থেকে মাথা টাদা হটাইয়া ভয় করো না মরণের সুসংবাদ বেহেস্তের ভয় করো না মরণ সুসংবাদ বেহেস্তের জিহাদের পোশাক গায়ে পর জাগো জাগো সবাই জাগো হে মুসলমান জাগো জাগো সবাই জাগো জাগো জাগো সবাই জাগ হে মুসলমান জাগো জাগো সবাই জাগো নবীজির অপমান দেখে ও মুসলমান নবীজির অপমান দেখে ও মুসলমান কেমনে ঘুমিয়ে তুমি থাকো জাগো জাগো সবাই জাগো হে মুসলমান জাগো জাগো সবাই জাগো জাগো জাগো সবাই জাগো হে মুসলমান জাগো জাগো সবাই জাগো কেমনে আছো হাত গুটিয়ে বসে ঘরের কোনায় হারামিদের সাহস কত নাবির অপবাদরটায় কেমনে আছো হাত গুটিয়ে বসে ঘরের কোনায় হারামিদের সাহস কত নাবির অপবাদরটায় দাঁত ভাঙা জবাব দিতে যাও নেমে ময়দানেতে দাঁত ভাঙা জবাব দিতে যাও নেমে ময়দানেতে জিহাদের অস্ত্র হাতে তোল জাগো জাগো সবাই জাগো হে মুসলমান জাগো জাগো সবাই জাগো জাগো জাগো সবাই জাগো হে মুসলমান জাগো জাগো সবাই জাগো নবীজির অপমান দেখে ও মুসলমান নবীজির অপমান দেখে ও মুসলমান কেমনে ঘুমিয়ে তুমি থাকো জাগো জাগো সবাই জাগো হে মুসলমান জাগো জাগো সবাই জাগো জাগো জাগো সবাই জাগো হে মুসলমান জাগো জাগো সবাই জাগো থাকতে মোদের দেহে এক বিন্দু রক্ত কণা নাস্তিকের বাচ্চাদেরকে জ্যান্ত ছেড়ে দেব না থাকতে মোদের দেহে এক বিন্দু রক্ত কণা নাস্তিকের বাচ্চাদেরকে জ্যান্ত ছেড়ে দেব না নাবিজিকে অপমান করবে যে বেঈমান নাবিজিকে অপমান করবে যে বেঈমান তাকে মোরা ধ্বংস করে দেব জাগো জাগো সবাই জাগো হে মুসলমান জাগো জাগো সবাই জাগো জাগো জাগো সবাই জাগো হে মুসলমান জাগো জাগো সবাই জাগো নবীজির অপমান দেখে ও মুসলমান নবীজির অপমান দেখে ও মুসলমান কেমনে ঘুমিয়ে তুমি থাকো জাগো জাগো সবাই জাগো হে মুসলমান জাগো জাগো সবাই জাগো জাগো জাগো সবাই জাগো হে মুসলমান জাগো জাগো সবাই জাগো ইসলামের শত্রুদের করছে মোরা হুশিয়ার প্রাণ বাঁচাতে চাইলে তোরা এই মুহূর্তে দেশ ছাড় ইসলামের শত্রুদের করছে মোরা হুশিয়ার প্রাণ বাঁচাতে চাইলে তোরা এই মুহূর্তে দেশ ছাড় ইহুদির দালালদের নাস্তিক ব্লগারদের ইহুদির দালালদের নাস্তিক ব্লগারদের মূল থেকে শিকড় উপড়ে ফেলো জাগো জাগো সবাই জাগো হে মুসলমান জাগো জাগো সবাই জাগো জাগো জাগো সবাই জাগো হে মুসলমান জাগো জাগো সবাই জাগো জির অপমান দেখে ও মুসলমান জির অপমান দেখে ও মুসলমান কেমনে ঘুমিয়ে তুমি থাকো জাগো জাগো সবাই জাগো হে মুসলমান জাগো জাগো সবাই জাগো জাগো জাগো সবাই জাগো হে মুসলমান জাগো জাগো সবাই জাগো নবীজির অপমান দেখে ও মুসলমান নবীজির অপমান দেখে ও মুসলমান কেমনে ঘুমিয়ে তুমি থাকো জাগো জাগো সবাই জাগো হে মুসলমান জাগো জাগো সবাই জাগো জাগো জাগো সবাই জাগো হে মুসলমান জাগো জাগো সবাই জাগো জাগো জাগো সবাই জাগো হে মুসলমান জাগো জাগো সবাই জাগো